আবু সাইদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন একদল লোক আল্লাহর পথে জিহাদ করবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের সঙ্গে কি নবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের কেউ আছেন বলা হবে হ্যাঁ অতপর তার বরকতে বিজয় দান করা হবে অতপর এমন এক সময় আসবে যখন জিজ্ঞেস করা হবে নবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের সহচরদের মধ্যে কেউ কি তোমাদের মধ্যে আছেন বলা হবে হ্যাঁ অতপর তাদের বরকতে বিজয় দান করা হবে অতপর এক যুগ এমন আসবে যে জিজ্ঞেস করা হবে তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি নাবি সাল্লাহ সাল্লামের সাহাবিদের সহচরদের সাহচর্য পেয়েছেন অর্থাৎ তাবে তাবিন বলা হবে হ্যাঁ তখন তাদেরও বিজয় দান করা হবে